অনেক বড় একটা দয়া আমরা সকলেই আল্লাহ তালার এই দয়ার শুক্রিয়া দায় করে জুড়ে সরি বলি আলহামদুলিল্লাহ দেখেন এই পূর্ণ পৃথিবীটা আল্লাহ তালা সৃষ্টি করছেন এই পূর্ণ পৃথিবীতে আমরা যা কিছু দেখতেছি এই সমস্ত কিছু আল্লাহ তালা সৃষ্টি করছেন মানুষের জন্য যত ধরনের মাকলুকাত যত ধরনের সৃষ্টি যত ধরনের প্রযুক্তি এই সমস্ত কিছু হল মানুষের জন্য আল্লাহ তারা এই আসমানকে সৃষ্টি করছেন মানুষের জন্য এই জমিনকে আল্লাহ তালা সৃষ্টি করছেন মানুষের জন্য এই পাহাড় পর্বতকে আল্লাহ তালা সৃষ্টি করছেন মানুষের জন্য আমরা যত ধরনের জীব জানোয়ার ফল মূল শস্য এই যত কিছুরের ভান্ডার এই পৃথিবীর মাঝে আমরা দেখতেছি এই সমস্ত কিছু আল্লাহ তালা সৃষ্টি করছেন মানুষের জন্য আর আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টি করতেন আল্লাহ তালার দাসত্বের জন্য কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন বলতেছেন অমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আবুদুন وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি মানুষ এবং জিন জাতি এদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য আমি মানুষ এবং জিন জাতি তাদেরকে সৃষ্টি করেছি সুতরাং মানুষের সৃষ্টি আল্লাহর দাসত্ব করার জন্য মানুষের কাজ আল্লাহর দাসত্ব করা আর বাকি সমস্ত কিছুর কাজ এই মানুষের দাসত্ব করা মা উরিদু আল্লাহ বলতেছেন যে আমি মানুষের কাছে কোন রিজিক চাই না আমি চাই না যে তারা আমার পর্যন্ত কোনো কিছু পৌঁছাবে এই ধরনের কোন চাহিদা মানুষের কাছে আমার নাই আল্লাহ বলতেছেন দাদা আমি যত ধরনের চাহিদা যত ধরনের প্রয়োজন এই সমস্ত কিছু তো আমি পূরণ করব আমি দিব সব যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমার দ্বারা পূরণ হবে আর মানুষ আমার দাসত্ব করবে আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টি করার পর এই কথাটা মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য যুগে যুগে অগণিত নবী রসুলদেরকে আল্লাহ তালা এই পৃথিবীর মাঝে পাঠাইছেন সমস্ত নবীদের দাওয়াত এক ছিল সমস্ত নবীরা মানুষদেরকে এই কথার দিকে ডাকছেন যে আল্লাহ তালার দাসত্ব কর সমস্ত নবীরা মানুষদেরকে এই কথা বুঝাইছেন যে আল্লাহ তালার হুকুম মানো এই আসমান আল্লাহ সৃষ্টি করছেন এই জমি সৃষ্টি করছেন এই আলো আল্লাহ তালা সৃষ্টি করছেন এই অন্ধকার আল্লাহ তালা সৃষ্টি করছেন এই বাতাস আল্লাহ তালা সৃষ্টি করছেন এই পানি আল্লাহ তালা সৃষ্টি করছেন এই সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি তোমার নিজের অস্তিত্বটা আল্লাহ তালার নিয়ামত দ্বারা সৃষ্টি তুমি যে দেখতেছ তোমার দুইটা চোখ তোমার দুইটা চোখ আল্লাহ তালা সৃষ্টি করছেন তুমি যে শুনতেছ তোমার দুইটা কান তোমার দুইটা কান আল্লাহ তালা সৃষ্টি করছেন তুমি যে ধরতেছ তোমার দুইটা হাত এই দুইটা হাত আল্লাহ তালা সৃষ্টি করছেন তুমি যে চলতেছ তোমার দুইটা পা এই দুইটা পা আল্লাহ তালা সৃষ্টি করছেন তুমি যে খাইতেছ তোমার জন্য এই যে এই চাউল এই যে এই ফলমূল এই সমস্ত কিছু আল্লাহ তালা সৃষ্টি করছেন নবীরা মানুষদেরকে এই কথা বলতেন সুতরাং এই সব কিছু যেহেতু আল্লাহ তালা সৃষ্টি করতেন তোমাকেও আল্লাহ তালা সৃষ্টি করতেন এই সমস্ত কিছু আল্লাহ তালার হুকুম মানে তোমাকেও আল্লাহ তালার হুকুম মানতে হবে নবীরা মানুষদেরকে এই কথাটাই বুঝাইছে দেখো সূর্য আল্লাহর হুকুম মানে দেখো চন্দ্র এই চন্দ্রটাও আল্লাহর হুকুম মানে এই সূর্য কার্দাসুক্ত করে আল্লাহর এই চন্দ্র কার্দাসুক্ত করে আল্লাহ সব আল্লাহর দাসত্ব করে সেই নবীরা মানুষদেরকে বুঝাইতেন তোমরাও আল্লাহর দাসত্ব করো যেহেতু আল্লাহর নিয়ামত ভোগ করতেছ আল্লাহর নুন খাইতেছ আল্লাহর হুকুম মানবা না তোমার নিজের মন মতো চলবা এটা তো হয় না তোমার পর্যন্ত যে রিজিকটা পৌঁছতেছে তুমি কিচ্ছু করতেছো না তোমার কোনো ক্ষমতা নাই তোমার তো তোমার নিজের পর্যন্ত পৌঁছানোর জন্য একটা চাউল তৈরি করার ক্ষমতা নাই এক ফোঁটা পানি তৈরি করার ক্ষমতাও তোমার নাই এই সমস্ত কিছু আল্লাহ তোমার পর্যন্ত পৌঁছাইতেছে তুমি তো শুধু বিচিটাকে বপন করে আসো সেই বিচি থেকে এই যে সুন্দর শস্য উৎপাদিত হয় কিভাবে হয় আল্লাহ ইকবাল বলতেছেন পালতা হয় বীজ কো মিট্টি কি তারিখি মে কোন پالتا ہے بیچ کو مٹی کی تاریخی میں کون کون دریاؤں کی موجو سے اٹھاتا ہے سہار کون لایا کھینچ کر سے باد سازگار کھاکیے کس کی ہے کس کا ہے نورے آفتاب کس نے بھر دی موسیوں کو خوش ہے گندم کی جیب موسموں کو کتنی سکھلائی ہے خوئے انقلاب وہ خدایا وہ خدایا یہ زمین تیری نہیں تیری نہیں تیرے آبا کی نہیں تیری نہیں میری نہیں আল্লাহ ইকবাল বলতেছেন পালতা হয় বীজ কো মিট্টি কি তারি কি মেকন তুমি তো একটা বীজকে মাটির মাঝে বপন করে আসো সেই মাটির অন্ধকারের মাঝে এই বীজটাকে লালন পালন বলো কে করেন पालता है बीज को मिट्टी की तारीकी में कौन বলো বিচিটাকে মাটির সেই অন্ধকারের মাঝে কে লালন পালন করেন পালতা হয় বীজ কো মিট্টি কি তারিকি মে কোন কোন দরিয়াও কি মৌজু সে উঠাতা হে সাহাব এই যে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় এই বৃষ্টির পানিগুলো আকাশ থেকে কে বর্ষণ করেন কে বর্ষণ করেন আপনারা এই তো মা তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল আম নাহনুল মুনজিলুন চাঁদ খানি হিকমতে ইউনানিয়া চাঁদ খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া কবি বলতেছেন সারা জিন্দেগি ভর তো বিজ্ঞান পড়ছো সারা জিন্দগি ভর শুধু এটা পড়ছো যে এক ফোঁটা পানির মাঝে হাজার হাজার জীবাণু আছে এক ফোঁটা পানির মাঝে আল্লাহ কবি বলতেছেন যে এই এটা তো অনেক পড়তো অনেক জানছো এই বিষয়টা আল্লাহর কোরআন দেখো এক ফোঁটা পানি নিয়ে তুমি যদি গবেষণা করো এক ফোঁটা পানি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে আপারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন একটু ভাবো একটু চিন্তা করো আপারাইতুম একটু ভাবো একটু চিন্তা করো আলমা এক ফোঁটা পানি নিয়ে আল্লাযী তাশরাবুন যে পানিটাকে তুমি পান করো যে পানির দ্বারা তুমি তোমার জীবনকে ধারণ করো যেই পানির দ্বারা তুমি তোমার যাবতীয় প্রয়োজনগুলোকে পূরণ করো আপারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন এই পানিটাকে নিয়ে একটু ভাবো এই পানিটাকে তোমরা কি আকাশ থেকে বর্ষণ করো আমনাহনুল মুনজিলুন না এই পানিটাকে আমি বর্ষণ করি আল্লাহ বলছেন কে করেন আল্লাহ করেন কোন দরিয়াও কি মৌজু সে اٹھاتا হে সাহাব কোন لایا পশ্চিম সে বাদে তাজেগার এই যে দক্ষিণা বাতাস এই যে পশ্চিমা বাতাস যেই বাতাসের উপর তোমাদের জীবন এই বাতাসটা কার এক সেকেন্ডের জন্য যদি বাতাসটাকে বন্ধ করে দেওয়া হয় এই পৃথিবীতে কারো বাতার ক্ষমতা আছে কারো বাতার ক্ষমতা নাই খা পিয়ে কিস কি হয় মাটিকা যে মাটির উপর আছো মাটিকা খা পিয়ে কিস কি হয় জমিনটা কা খা পিয়ে কিস কি হয় কিস কায় নূরে আফতাব সূর্যের আলোটা কার সূর্যের আলো কার কিসনে ভর দি মোতি কো খুশ গন্ধম কি জেব দেখো আল্লাহর ভালোবাসা দেখো আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহাব্বত আল্লাহর কুদরত আল্লাহর শক্তি একটু দেখার চেষ্টা করো किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब যে তোমার পর্যন্ত আল্লাহ তালা চাউল পৌঁছাবেন ভাত পাকিয়ে খেতে হবে এই প্রত্যেকটা চাউলকে এই ধানা এই ধানের এই প্যাকেটের মাঝে প্যাকিং করে তোমার পর্যন্ত কে পৌঁছালে মৌসুমো কো কিসনে সিখলাই হে খুয়ে ইনকিলাব এই বর্ষাকাল বাদল দিতে হবে বৃষ্টি বর্ষণ করতে হবে শীতকাল কুয়াশার দ্বারা সবকিছু ঢেকে দিতে হবে এই শীতকালকে কুয়াশার দ্বারা সবকিছু ঢেকে দেয়া আবার বর্ষাকালকে ভারী বর্ষণ দ্বারা সকলকে ভিজিয়ে দেয়া এটা কে শিখালেন এটা কে করতেছেন সুতরাং সব যেহেতু আল্লাহ করতেছেন জমিন আল্লাহর আসমান আল্লাহর এই সমস্ত কিছু যেহেতু আল্লাহর সুতরাং কবি বলতেছেন ব খুদায়া এই সমস্ত কিছু এক আল্লাহর কুদরত অনুযায়ী চলতেছে এই কোন কিছুর মাঝে তোমার সামান্যতম কুদরত নাই সামান্যতম ক্ষমতা নাই তোমার কিছুই নাই পানির উপর তোমার কোনো ক্ষমতা নাই আসমানের উপর তোনাও তোমার কোনো ক্ষমতা নাই জমিনের উপর তোনা তোমার কোনো ক্ষমতা নাই বাতাসের উপর তোমার কোনো ক্ষমতা নাই আছে ক্ষমতা নাই সুতরাং ইয়ে জমি তেরি নেহি তেরি নেহি জমিনটা তোমার না এ জমি তেরি নেহি তেরি নেহি এ জমিন তোমার না এই রাজত্ব তোমার না কোনো কিছুই তোমার না ये জমি তেরি নেহি তেরি নেহি তেরে বাকি নেহি তেরি নেহি মেরি নেহি তুমি বলতেছো এই জমিনটা আমার বাবার রেখে যাওয়া না এই কথা মিথ্যা কথা জমিন আল্লাহর আগেও এই জমিন আল্লাহর ছিল এখনো এই জমিন আল্লাহর সমস্ত কিছুর উপর এক আল্লাহর ক্ষমতা আর কারো কোন ধরনের ক্ষমতা নাই সুতরাং আল্লাহর হুকুম মানো সমস্ত নবীরা ঠিক এই দাওয়াত নিয়ে মানুষদের কাছে আসছেন যে সকলে আল্লাহর হুকুম মানে এই কথাটাই মানুষদেরকে বুঝাইছেন তো নবীরা যখন মানুষদেরকে এই কথা বুঝালেন মানুষদের মাঝে দুইটা ভাগ হয়ে গেল একদল লোক নবীদের কথা মানল আর একদল লোক তারা নবীদের কথাকে মানল না কানান্নাস উম্মাতাও ওয়াহিদা فبعث الله النبيين مبشرين ومنذرين মানুষ একটা অবস্থার উপর ছিল আল্লাহ তারা মানুষদের কাছে নবীদেরকে পাঠাইলেন فبعث الله النبيين আল্লাহ তালা মানুষদের কাছে নবীদেরকে পাঠাইলেন মুবাশশিরিন ও মুনজিরিন নবীরা যখন মানুষদের কাছে দাওয়াত নিয়ে আসলেন নবীরা মানুষদেরকে যখন আল্লাহর শক্তির কথা বললেন আল্লাহর ক্ষমতার কথা বললেন নবীরা যখন মানুষদেরকে আল্লাহর হুকুম মানার কথা বললেন মানুষদের মাঝে দুইটা ভাগ হয়ে গেল কয়টা ভাগ হয়ে গেল দুইটা একদল লোক নবীদের কথা মানলো আর আরেকদল লোক নবীদের কথা মানলো না না বলে দিল বলে দিল হাই হাতা হাই হাতা লিমা তু আদুন ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবুদিন কিসের তুমি জান্নাতের কথা বলো কিসের তুমি জাহান্নামের কথা বলো এই শরীর যখন মরে যাবে বৃদ্ধ বয়সে মরে যাওয়ার পর যখন কবরের মাঝে তাকে দাফন করে দেওয়া হবে কিছুদিন পর এই শরীরের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে শরীরের মাংসগুলো পচে মাটির সাথে মিশে যাবে কি বলো মাটির সাথে মিশে যাওয়ার পর আবার আমাকে এই আকৃতির দ্বারা উত্থিত করা হবে না এই কথা যুক্তির সাথে মিলে না এই ধরনের আজগবি বিষয় মানতে আমরা রাজি না হাই হাই হাতা তো আরে তুমি যা বলতো এটা অসম্ভব ব্যাপার এটা সম্ভব না অসম্ভব ব্যাপার আখেরাত বলতে কিছু নাই একদল লোক বলল আখেরাত বলতে কিছু নাই জীবন তো শুধু দুনিয়ার জীবন নামও তো আমরা যেইভাবে জন্ম লাভ করেছি একটা সময় প্রাকৃতিক ভাবে সেইভাবে মৃত্যুবরণ করব এভাবে মানুষদের জন্ম হইতে থাকবে আর মানুষদের মৃত্যু হইতে থাকবে পুনরুত্থান বলতে কোনো কিছু নাই কোনো কিছু নাই না করে দিল নবীদের কথাকে আর আরেক দুর্লোক নবীদের কথা মানলো যারা নবীদের কথা মানলো তারা হলো মৌমিন আর যারা নবীদের কথা মানলো না তারা হলো বেইমান এই মানুষ হল দুই প্রকার পূর্ণ পৃথিবীর মানুষ কয় প্রকার দুই প্রকার আপনারা আমার কথা বুঝতেছেন বুঝতে উত্তর দেন পূর্ণ পৃথিবীর মানুষ কয় প্রকার দুই প্রকার এক প্রকার মানুষ হলো যারা নবীদের কথা মানলো যারা নবীদের কথা মানল তাদের পরিচয় হলো তারা ইমানদার সবার বুঝে আসছে আর আরেক প্রকারের লোক এরা নবীদের কথা মানল না যারা নবীদের কথা মানল না তাদের পরিচয় কি বেইমান এটা হলো তাদের পরিচয় এই মানুষ দুই প্রকার তো আল্লাহ তালা বলতেছেন এই দুই প্রকার মানুষের মাঝে মানুষ এই দুই প্রকারই আর কোন প্রকার নাই এখন আমরা তো বলবো না মানুষের আরো প্রকার আছে কিছু মানুষ আমরা বাংলাদেশি কিছু মানুষ ইন্ডিয়ান কিছু মানুষ সৌদি কিছু মালয়েশিয়ান কিছু কানাডিয়ান কিছু আমেরিকান কিছু মানুষ লন্ডনি কিছু মানুষ কৃষ্ণ কিছু মানুষ শ্বেত এই তো মানুষের মধ্যে অনেক ভাগ আছে না কিছু মানুষ রাজা কিছু মানুষ প্রজা কিছু মানুষ আমির কিছু মানুষ ফকির কিছু মানুষ ধনী কিছু মানুষ গরিব সেই মানুষের মাঝে তো অনেক ধরনের প্রকার কিছু মানুষ খান কিছু মানুষ চৌধুরী কিছু মানুষ ভুইয়া এরকম মানুষদের মাঝে অনেক অনেক প্রকার তো আল্লাহ তারা বলতেছেন না আল্লাহর কাছে মানুষদের কোনো প্রকার নেই আল্লাহর কাছে মানুষদের প্রকার এই দুই প্রকার আল্লাহ সব মানুষদেরকে বলতেছেন হে মানুষ শুনে রাখো إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم দেখো এই তোমাদের মাঝে কিছু মানুষদেরকে আমি বাংলাদেশে জন্ম দিছি কিছু মানুষদেরকে আমি ইন্ডিয়ায় জন্ম দিছি কিছু মানুষদেরকে আমি পাকিস্তানে জন্ম দিছি কিছু মানুষদের জন্মস্থান ইরাক কিছু মানুষদের জন্মস্থান ইরান কিছু মানুষদের জন্মস্থান ফিলিস্তিন কিছু মানুষদের জন্মস্থান আমেরিকা কিছু মানুষদের জন্মস্থান গ্রিস কিছু মানুষদের জন্মস্থান স্পেন এরকম বিভিন্ন জায়গায় মানুষদেরকে আমি জন্ম দিচ্ছি বিভিন্ন এলাকায় বিভিন্ন গুত্রে আমি মানুষদেরকে জন্ম দিছি কিছু মানুষ এরা চৌধুরী গুত্রের কিছু মানুষ তারা ভুইয়া গুত্রের কিছু মানুষ তারা কুরাইশি কিছু মানুষ তারা খান এরকম বিভিন্ন ভাগে যে আমি মানুষদেরকে বিভক্ত করছি এটা আসলে তোমরা যেন পৃথিবীতে একে অপরের সাথে পরিচয়ের সূত্রে আবদ্ধ হইতে পারো এই জন্য করছি যে একজন আব্দুল করিম তার বাড়ি হলো মমিন সিং আর আরেকজন আব্দুল করিম তার বাড়ি হলো নোয়াখালী একজন হলো আব্দুল করিম চৌধুরী আর আরেকজন হলো আব্দুল করিম সর্দার যেন এইভাবে তোমরা পরস্পরে একে অপরের সাথে পরিচিত হইতে পারো এই জন্য তোমাদের মাঝে এই তফাত কিন্তু এই তফাত কিন্তু আমার কাছে নাই আমার কাছে মানুষ হলো দুই প্রকার এক প্রকারের মানুষ হলো ইমানদার আর আরেক প্রকারের মানুষ হলো বেইমান ব্যাপারটা সবার বুঝে আসলো এই দুই প্রকারের মানুষ আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে এই ব্যাপারটাও আলোচনা করতেছেন যে এই দুই প্রকারের মানুষের মাঝে মর্যাদা সম্পন্ন এবং সম্মানী কারা আল্লাহ বলতেছেন এই যে মানুষ দুই প্রকার এক প্রকার মানুষ হলো ইমানদার আর আরেক প্রকার মানুষ হলো এই দুই প্রকার মানুষের মাঝে যারা ইমানদার এই দুই প্রকার মানুষের মাঝে যারা মুত্তাকি তারাই আমার কাছে সম্মানী আল্লাহর কাছে সম্মানী কারা যারা ইমানদার তারা হলো আল্লাহর কাছে সম্মানী আল্লাহ তালার কালামকে বোঝার চেষ্টা করেন খুব বোঝার চেষ্টা করেন খেয়াল করে শুনতে হবে একটা বিষয়বস্তুর উপর আলোচনা হইতেছে এই দুই প্রকার মানুষের মাঝে সম্মানই হল যারা ইমানদার আর আল্লাহ তালা বলতেছেন যারা বেইমান এদের কোনো সম্মান নাই এদের কোনো মর্যাদা নাই আল্লাহর কাছে মর্যাদা শুধু ইমানদারদের মর্যাদা ইমানদারদের আল্লাহর কাছে কেমন মর্যাদা হাদিসের মাঝে আছে যে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে শুধুমাত্র আল্লাহ বলা একজন মানুষ থাকবে এই পৃথিবীর মাঝে আল্লাহ ওয়ালা আর কিছু না শুধু আল্লাহকে আল্লাহ বলে এই ধরনের একজন মানুষ যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা এই পৃথিবীকে ধ্বংস করবেন না সেই একজন মানুষের জন্য এই আসমান থাকবে সেই একজন মানুষের জন্য এই জমিন থাকবে সেই একজন মানুষের জন্য সূর্য আলো দিবে সেই একজন মানুষের জন্য চন্দ্র আলো দিবে সেই একজন মানুষের জন্য জমিন ফসল দিবে সেই একজন মানুষের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে একজন ইমানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কত একজন ইমানদারের আল্লাহর কাছে এত দাম এত সম্মানী একজন ইমানদার এত মর্যাদাশালী আল্লাহর কাছে একজন মুমিনের আল্লাহর কাছে এত মর্যাদা আর আল্লাহর কাছে কাফেরদের কোনো মর্যাদা নাই আল্লাহর কাছে কোনো মর্যাদাই নাই কাফেরদের এই হল কোরআনের কথা এখন আমরা যদি এই কোরআনে করিমের এই আলোচনাটাকে আমাদের সামনে রেখে আমরা যদি আমাদের সমাজ নিয়ে একটু ভাবি আমাদের পৃথিবী নিয়ে একটু ভাবি তাহলে বর্তমান পৃথিবীর অবস্থা আমাদের সমাজের অবস্থা এই জিনিসগুলোর দিকে আমরা যখন তাকাই আমরা দেখতে পাই যে না ইমানদার হওয়াটাই একটা বীজ মুসলমান পরিচয় দেওয়াটাই বিব্রতকর মুসলমানি লেবাসকে ধরণ করা নিজেকে ছোট করে ফেলা এটা আমরা মনে করতেছি কারণ পূর্ণ পৃথিবী ব্যাপী মুসলমানরা এখন মর্যাদার আসনে নেই পূর্ণ পৃথিবীর দিকে দিকে আজকে মুসলমানরা নির্যাতিত পৃথিবীর কুপুরি শক্তি পূর্ণ পৃথিবীর ক্ষমতা পূর্ণ পৃথিবীকে তারা এককভাবে নিয়ন্ত্রণ করতেছে সারা পৃথিবী মুসলমানরা মার খাচ্ছে মুসলমানের রক্ত এই পূর্ণ পৃথিবীর মাঝে এত সস্তা হয়ে গেছে যে মুসলমানদেরকে রক্তে রঞ্জিত করে কাফেররা উল্লাস করতেছে বিজয় উৎসব করতেছে পৃথিবীব্যাপী মুসলমানরা মুসলমানদের রক্ত যখন শরীর থেকে ঝরতেছে মুসলমানরা আজ পর্যন্ত বলতে পারতেছে না তাদের জন্য মুসলমানরা আফসোস পর্যন্ত করতে পারতেছে না মুসলমান মুসলমানের পক্ষে কথা বলবে মুসলমান ভয় পায় মুসলমান মুসলমানের পক্ষে কথা পর্যন্ত বলতে রাখি না কেন এই অবস্থা অথচ কোরআন বলতেছে মুসলমানের সম্মান সবচেয়ে বেশি কিন্তু আমরা তো পৃথিবী ব্যাপী আমাদের সম্মানকে খুঁজে পাচ্ছি না এর একটা সবচেয়ে বড় কারণ সে কারণটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব যে আজকে আমরা যারা মুসলমান আজকে আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি আসলে ইমানের দাবিতে আমরা যারা মুসলমান আমরা কতটুক সত্যবাদী এটা ভাবার সময় আসছে এটা ভাবা দরকার যে আমরা যারা মুসলমান নিজেদেরকে ইমানদার দাবি করি ইমানের দাবিতে আমরা কতটুক সত্যবাদী এটা একটু ভাববো আমরা তারপর আমরা এই বিষয়টা বুঝার চেষ্টা করব ইমানের দাবিতে আমরা যদি সত্যবাদী হতে চাই প্রকৃত মমিন আমরা যদি হতে চাই কি কাজ আমাদেরকে করতে হবে দেখেন আমরা ইমান আনছি যে কালিমা পড়ে সেই কালিমাটা কি মোহাম্মদুর রসুল্লাহ এটা হলো আমাদের কালেমা ইমানদারদের কালেমা কি লাহা এই কালেমার মাঝে দুইটা অংশ কালেমার মাঝে অংশ কয়টা দুইটা কালেমার প্রথম অংশ হল লা আর এই কালেমার দ্বিতীয় অংশ হল মোহাম্মদুর রসুল্লাহ দেখেন লা এই কথার অর্থ হল যে আমি আল্লাহর উপর আস্থাশীল লা এই কালেমার অর্থ হল সব কিছু আল্লাহ ইলাহা এই কালেমার অর্থ হল আমি আল্লাহ বিশ্বাসী এই কালেমার অর্থ হল আমি শুধু আল্লাহর দাস এই কালেমার অর্থ হল আমি আল্লাহ তালার গোলামি তারা অন্য কিছু বুঝি না আমি আল্লাহর গোলাম আল্লাহ আমার প্রভু আমার আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই কালেমার অর্থ হল সমস্ত মানুষদের প্রভু এক আল্লাহ রাজার প্রভু আল্লাহ প্রজার প্রভু সেই এক আল্লাহ ধনির প্রভু যেই এক আল্লাহ গরিবের প্রভু সেই এক আল্লাহ পরিবারের মাঝে বাবার প্রভু যেই এক আল্লাহ সেই পরিবারের মাঝে সন্তানের প্রভুও সেই এক আল্লাহ ঘরের মাঝে স্বামীর প্রভু যেই এক আল্লাহ ঘরের মাঝে স্ত্রীর প্রভু সেই এক আল্লাহ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের মালিক যেই এক আল্লাহ সেই প্রতিষ্ঠানের কর্মচারীর প্রভু সেই এক আল্লাহ সুতরাং এমন একটা সমাজ ব্যবস্থা ইল্লাল্লাহ দাবি করে যেই সমাজের রাজা আল্লাহকে প্রভু মানে যেই সমাজের প্রজা আল্লাহকে প্রভু প্রভু মানে যেই সমাজের ধনীরা আল্লাহকে প্রভু মানে সমাজের গরিবরা আল্লাহকে প্রভু মানে যেই সমাজের ডাক্তাররা আল্লাহকে প্রভু মানে যেই সমাজের ইঞ্জিনিয়াররা আল্লাহকে প্রভু মানে যেই সমাজের ছাত্র ছাত্রীরা আল্লাহকে প্রভু মানে যেই সমাজের প্রিন্সিপাল প্রফেসররা আল্লাহকে প্রভু মানে সবার উপর এক আল্লাহর রাজত্ব চলে আর কারো উপর কারো রাজত্ব চলে না আর কেউ কারো রাজত্বে বিশ্বাস করে না এইটা হলো লাইলাহিল্লাহ কালেমার দাবি সবাই একাল্লাই বিশ্বাসী সুতরাং স্বামী স্ত্রীর উপর অন্যায় করে না স্বামী স্ত্রীর উপর অন্যায় করে না রাজা প্রজার উপর অন্যায় করে না প্রজা রাজার উপর অন্যায় করে না কারণ জানে আমাদের সকলের প্রভু এক আল্লাহ বেঞ্চাপি করা যাবে না অন্যায় করা যাবে না প্রভুর দরবারে হিসাব দিতে হবে প্রত্যেকটা কাজের হিসাব প্রভুর দরবারে হবে এই হলো লাইলা হিল্লাল্লাহ কালেমার দাবি কালিমা বিশ্বাসী একজন মানুষ ঠিক এমন হয় সে যখন স্বামী হয় সে যখন বাবা হয় সে যখন রাজা হয় সে যখন এমপি হয় সে যখন মন্ত্রী হয় সে যখন কমিশনার হয় সে যখন মেয়র হয় জীবনের সর্বক্ষেত্রে সে জানে আমার প্রভু আল্লাহ অন্যায় করা যাবে না অন্যায় করা যাবে না এটা হলো কালেমার প্রথম অংশ এখন দেখেন এই যে কালেমার প্রথম অংশটা এই অংশটা এটা ভিতরের ব্যাপার মনের ব্যাপার এটা হলো অন্তরের ব্যাপার বিশ্বাসের ব্যাপার আর এই কালেমার যে দ্বিতীয় অংশ মোহাম্মদুর রসুল্লাহ এই মোহাম্মদুর রসুল্লাহর অর্থ হলো আমি যে লাই কালেমায় বিশ্বাসী আমার জীবনের সর্বক্ষেত্রে মোহাম্মদুর রসুল্লাহ তরিকা পাওয়া যেতে হবে আমার জীবনের সর্বক্ষেত্রে যখন মোহাম্মদুর রসুল রসুল্লাহর তরিকা পাওয়া যাবে তখন বোঝা যাবে আমি আসলেই কালেমায় বিশ্বাসী আমার জীবনের সর্বক্ষেত্রে যখন মোহাম্মদুর রসুল রসুল্লাহর তরিকা পাওয়া গেল না বুঝতে হবে যে কালেমার এখনো আমার হৃদয়ের মাঝে এটা মজবুত হয় নাই এখনো মজবুত হয় নাই কারণ একটা গাছের শিকড় যত মজবুত হয় গাছের ডালপালা যত দিকে ছড়াক এই গাছ নড়ে চড়ে না এটা যখন শিকড় দেখা যায় না ডালপালা এটা হলো মোহাম্মদুর রসুল এটার দ্বারা দেখা যাবে যে শিকড় কতটুক মজবুত শিকড় কি মজবুত কি মজবুত না এটা বুঝার তরিকা কি মোহাম্মদুর রসুল জীবনের সর্বক্ষেত্রে মোহাম্মদুর রসুল্লাহর তরিকা এটা সম্পূর্ণভাবে আসতে হবে বাবা হিসেবে মোহাম্মদুর রসুল্লাহর মতো বাবা হইতে হবে রাজা হিসেবে মোহাম্মদুর রসুল্লাহর মতো রাজা হইতে হবে যখন মোহাম্মদুর রসুল্লাহর মতো আমি রাজা মোহাম্মদুর রসুল্লাহর মতো আমি স্বামী মোহাম্মদুর রসুল্লাহর মতো আমি বাবা মোহাম্মদুর রসুল্লাহর মতো আমি ইমাম মোহাম্মদুর রসুল্লাহর মতো আমি নেতা তখন বোঝা যাবে আমার হৃদয়ের মাঝে লাইলা এই কালেমা মজবুত হয়েছে এটা বোঝা যাবে মোহাম্মদুর রসুল্লাহ নাই কোথাও নাই বাবা সন্তানের উপর অন্যায় করতেছি স্বামী স্ত্রীর উপর অন্যায় করতেছি বোঝা যাবে যে মোহাম্মদুর রসুল্লাহ একটা দিলের মাঝে এখনো ফিট হয়নি এখনো ফিট হয়নি কারণ এইটা ফিট হয়ে গেলে লাইলা হেল্লাহ এটা হলো ফিট হয় না এটা ফিট হয়ে গেলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে এরপর বিষয়টা বুঝতে হবে যে মোহাম্মদুল রসুল্লাহ তরিকা আমাদের মাঝে আসবে কিভাবে আমাদের কাছে তো মোহাম্মদুল রসুল্লাহ সাল আলাইহু আসাল্লামের তরিকা এখন অবস্থা এই হয়ে গেছে যে মোহাম্মদুল রসুল্লাহর তরিকাটা মানতে আমাদের মনই চায় না আমাদের যুবক সম্প্রদায় মোহাম্মদুল রসুল্লাহর তরিকা এটা মানতে তাদের মন চায় না যৌবনের স্বাদ নষ্ট হয়ে যাবে আমাদের ব্যবসায়ীরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের তরিকা মানতে তাদের মন চায় না তাহলে ব্যবসা লস হবে তাহলে ব্যবসা করা যাবে না এই তরিকায় ব্যবসা করলে ব্যবসা হবে আমাদের সমাজের ইমামরা মোহাম্মদুর রসুল্লাহ তরিকা অনুযায়ী ইমামতি করতে চায় না চাকরি থাকবে না আমাদের সমাজের রাজনীতিবিদরা মোহাম্মদুর রসুল্লাহর তরিকায় রাজনীতি করতে চায় না তাহলে যা খুশি তাই করা যাবে না না এটা বোঝার চেষ্টা করি ঠিকঠাক বলার জন্য এই ময়দান না এটা কোরআন বোঝার জন্য ময়দান এটা সবার ময়দান মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের তরিকা আমাদের শুনতে মনে চায় না শুনতে মন চায় না এই তরিকাটা আমাদের ধরতে মন চায় না এটা সবচাইতে বড় কারণ যে আমরা মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানি না মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে আমাদের মহাব্বত নাই জানি না মহাব্বত কিভাবে তৈরি হবে জানার জন্য একজন মানুষের অনুসরণ করার জন্য তার প্রতি মহাব্বত এটা আগে তৈরি হইতে হয় মহাব্বত তৈরি হইতে হয় কারণ মহাব্বত যখন তৈরি হয়ে যাবে তখন আর কোনো প্রশ্ন থাকবে না তুমি ওই দিকে তাকে আসো কেন আর কি পুরো পৃথিবীর মাঝে আর কিছু নাই পুরো পৃথিবীর দিকে তাকাও না তাকায় থাকতে পারে না কারণ কি মহাব্বত মহাব্বত এটা ভিন্ন জিনিস মহাব্বত হয়ে গেলে সেই জায়গায় কোনো যুক্তি কোনো প্রমাণ আর কোনো কিছু চলে না আমি ভালোবাসি আমি মহাব্বত করি আর কিছু না সেই নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাথে মহাব্বত তৈরি হওয়া দরকার ভালোবাসা হয়ে গেলে সব সহজ মাথা কাটাও সহজ আপনারা পেপার পত্রিকা এটা পড়েন না যে বিভিন্ন জন গলায় ফাঁস দিয়ে মরে যায় এটা পেপারে এই ধরনের তথ্য বিভিন্ন সময় আসে না জীবনটাই তার কাছে অর্থহীন মনে হয় কেন মহব্বত মহাব্বতে পড়ে গেছে কিন্তু মহব্বতে পড়ছে এরকম মহব্বত এই মহব্বতে জীবন দিয়া লাভ নাই কবি বলতেছেন কিসি খাকি পে মত খাক আপনি জিন্দগি কো জোয়ানি কর ফেদা উস পর কে জিসনে দি জোয়ানি কো আরে মাটির পিছনে মোহাব্বত লাগায়া জীবনটাকে মাটি করো না মাটি করো না মহাব্বত যদি করতে চাও কার সাথে করো আল্লাহর সাথে করো দিল লাগানা উসে চাহে জো তেরি দিলদার হে দিল যদি লাগাইতে চাও আল্লাহর সাথে লাগাও বেদিলু উসে দিল লাগানা জিন্দেগি বরবাদ হে বেদিলের সাথে দিল লাগাইবে জিন্দেগিটা নষ্ট হোক জীবনটা গেল কিন্তু কোনো ফায়দা হলো এই পূর্ণ পৃথিবীতে আমরা যা কিছু দেখতেছি দিল লাগানোর মতো এই পৃথিবীতে কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহ তালা এই পৃথিবীর মাঝে দিল লাগানো কোনো কিছু রাখেন নাই ভালোবাসার আর কোনো বস্তুই নাই আল্লামা উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই খুব সুন্দর উপমার দ্বারা এই বিষয়টা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন ই কাবাবো ই সরবো খাকে রঙ্গি নস্ত নকশে আয় পেসার কাবাব ইশরব ইশকর থাক রঙ্গি নস্ত নকশে আয় পেসার আরে পুরা পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছো এইসব আসলে সমস্ত কিছু ধোকা এই সমস্ত কিছু কি ধোকা ছোট বাচ্চা আপনাদের অনেকের বাসা বাড়িতে ছোট বাচ্চা আছে অনেকের ছেলে আছে অনেকের নাতি আছে ছোট বাচ্চাদের ব্যাপারে একটা গবেষণা একটা পর্যালোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করি আমার মনে হয় আপনাদের সকলের পরিবারের সাথে এই বিষয়টা মিলবে যে সারাদিন খেলাধুলা করতেছে দৌড়দৌড়ি করতেছে খাবার মুখে দেওয়ার সময় খাবার নিয়ে যখন তার সামনে যাওয়া হয় তার মেজাজ নষ্ট হয়ে যায় চিৎকার শুরু করে দেয় বিরক্ত শুরু করে দেয় খাবার খাইতে রাজি না আপনাদের পরিবারে ছোট বাচ্চারা এই জ্বালাতনটা করে তো এখন তো আসলে ডিজিটাল যুগ এসে গেছে এই ডিজিটাল যুগে পরিবর্তন হয়ে গেছে মারা খাবার দেয় না না খায় না দেয় না কিন্তু একটা সময় ছিল তখনের অবস্থাটা ছিল ভিন্ন রকম আমরা যখন ছোট ছিলাম এই অবস্থাটা মনে পড়ে দেখছি যে প্লেটের মাঝে ওই ভাত এই ভাত পোড়াটা মাখানোর পর ছোট ছোট লুকমা বানায় ছোট ছোট লুকমা বানায়া তারপর ছোট বাচ্চাকে বলে যে আব্বু এটা হলো ঘোড়া আর এইটা হলো উট এইটা হলো সিংহ আর এইটা হলো এরকম বিভিন্ন নাম দেয় তো ছোট বাচ্চাকে মা তখন জিজ্ঞাসা করে আচ্ছা আব্বু তুমি কি আগে ঘোড়া খাবা না উট খাবা তো ছোট বাচ্চা খুব সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে আম্মু আমি আগে ঘোড়া খাবো সাথে সাথেই তার মুখে ঘোড়াটা এটা তুলে দেওয়া হয় তো এই ঘোড়া মুখে রাখতে রাখতে আম্মু ঘোরার পর কিন্তু আমি উঠাবো ছোট বাচ্চার দ্বিতীয় আবদার এটা সাথে সাথে মুখের মাঝে চলে আসে তো এইভাবে দেখা যায় ছলে বলে কৌশলে তার মুখে পূর্ণাঙ্গ খাবারটা এই ছোট বাচ্চার কে মা তার এই পলিসির দ্বারা খাওয়াই ফেলে আল্লাহ জালানুদ্দিন রুমি আহমেদুল্লাহ আলাই ঠিক এই উপমাটা আমাদের সামনে উপস্থাপন করে বলতেছেন ই কাবাব ই সারাব ই সাকার আর এই দুনিয়ার মাঝে যা কিছু দেখতেছ এই সব কিছু একটা মঞ্চ সাথে মঞ্চ এটা দুনিয়াটা একটা মঞ্চ আর কিচ্ছু না একটা মঞ্চ আর কিচ্ছু না দুনিয়াটা এই দুনিয়াটা একটা মঞ্চ মঞ্চ ছাড়া দুনিয়াটা কিছু না এই দুনিয়ার মাঝে একজন বাবার অভিনয় করতেছে আরেকজন সন্তানের অভিনয় করতেছে আরেকজন এই দুনিয়ার মাঝে স্ত্রীর অভিনয় করতেছে আরেকজন মেয়ের অভিনয় করতেছে একজন বসের অভিনয় করতেছে একজন রাজার অভিনয় করতেছে একজন প্রজার অভিনয় করতেছে পুরা দুনিয়াটা হলো অভিনয়ের একটা মঞ্চ আর কিছু না এই দুনিয়াটা একটা অভিনয়ের মঞ্চ কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না মৃত্যুর সাথে সাথে এই অভিনয়ের সমাপ্তি ঘটবে অভিনয় শেষ অভিনয়টা শেষ হয়ে গেল দুনিয়ার জীবনটা কোনো জীবন না এটা তো একটা অভিনয় মঞ্চটা ভেঙে যাওয়ার সাথে সাথে আসল জীবনের মাঝে প্রবেশ করতে হবে সেই জীবনটাই আসল জীবন সেই জীবনটাই অনন্ত জীবন মৌত কসম ঝাহে তুনে ইখতিতামে জিন্দেগি দর হাকিকত মৌত হে সুবহ মে জিন্দগি মৌত কসম ঝাহে তুনে জিন্দিগি মৃত্যুটাকে তুমি মনে করতেছ একটা জীবন শেষ হয়ে গেল একটা জীবনের অবসান হলো মিথ্যা তোমার এই ধারণাটা মিথ্যা আরে মৃত্যুর দ্বারা তো এক জীবন শেষ হলো না দর হাকিকত মৌতে হে সুব হে দাওয়ামে জিন্দিগি বরং মৃত্যুর দ্বারা অনন্ত জীবন শুরু হলো যে জীবনটা শুরু হয়ে গেল এই জীবনটা আর কোনো দিন শেষ হবে না কোনো দিন শেষ হবে না এই জীবনটা শুরু হয়ে গেল সেই দেখেন এই অনন্ত জীবন আমাদের সামনে দুনিয়ার জীবনটা কিছুই না দুনিয়ার চাকরি চাকরি না দুনিয়ার ব্যবসা ব্যবসা না দুনিয়ার স্ত্রী ভালোবাসার কিছু না দুনিয়ার সন্তান কিছু না আসল জিনিস হলো ইমান আসল জিনিস কি ইমান ইমান আছে মৃত্যুর সাথে সাথে সন্তানের পরিচয় শেষ মৃত্যু হয়ে গেল স্ত্রীর পরিচয় শেষ মৃত্যু হয়ে গেল রাজার পরিচয় শেষ মৃত্যু হয়ে গেল সমস্ত পরিচয় শেষ হয়ে গেল এখন শুধু পরিচয় তুমি কি ইমানদার না তোমার পরিচয় তুমি বেইমান এই পরিচয় এখন প্রশ্ন হবে মান রব্বুকা বলো তোমার রবকে ওমান নুকা বলো তোমার ধর্ম কি তুমি কোন মতবাদে বিশ্বাসী ছিলে আর তোমার নবীকে এই প্রশ্ন হবে এই প্রশ্নের যারা উত্তর দিতে পারবে তাদের ঠিকানা হবে জান্নাত আর এই প্রশ্নের উত্তর যারা দিতে ব্যর্থ হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম জান্নাত অনন্ত অসীম জিন্দিগি যে জিন্দিগির শুরু আছে শেষ নাই জাহান্নাম অনন্ত অসীম জিন্দিগি যে জিন্দিগির শুরু আছে শেষ নাই তাই দেখেন এই আখেরাতের অনন্ত অসীম জিন্দিগি আমরা যদি চাই আল্লাহর কাছে জান্নাত চাই তাহলে সেই জান্নাতের জন্য আমাদেরকে যেই তরিকা ধরতে হবে সেই তরিকাটা হলো নবী করিম সাল্লাহ আলাইহুয়াসাল্লামের তরিকা সেই নবী করিম সাল্লাহ আলাইহুয়াসাল্লামের সাথে একটা মহাব্বত তৈরি হতে হবে একটা মহাব্বত নবী করিম সাল্লাম নিজে বলছেন হাদিসের মাঝে যে যত পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব না যতদিন পর্যন্ত তার দিলের মাঝে আমার ভালোবাসা তার পরিবার পরিজনের চাইতে তার সন্তান সন্ততির চাইতে তার পিতামাতার চাইতে বেশি না হবে ততদিন পর্যন্ত কারো পূর্ণাঙ্গ মৌমিন হওয়া সম্ভব না মুসলিম শরীফের হাদিসের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যতদিন পর্যন্ত আমার প্রতি মহাব্বত তোমার নিজের জানের চাইতেও বেশি না হবে ততদিন পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না একদিনের কথা হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা নবী করিম সাল্লাম হজরত উমরকে লক্ষ্য করে বললেন উমর জেনে রাখো যতক্ষণ পর্যন্ত আমার মহাব্বত তোমার দিলের মাঝে তোমার পরিবার পরিজন তোমার ধন সম্পদ তোমার জানের চাহিদাও বেশি না হবে উমর ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হওয়া সম্ভব না হজরত উমর রাজি আল্লাহ নবীর জবানে এই কথা শোনার সাথে সাথে নিজের দিলের অবস্থাটাকে যাচাই করে দেখলেন নিজের দিলটাকে একটু যাচাই করলেন তারপর নবীকে বললেন হে আল্লাহর রাসুল নিজের দিলটাকে যাচাই করে দেখলাম নবী আপনার ভালোবাসা আমার পরিবার পরিজনের চাইতে বেশি নবী আপনার ভালোবাসা আমার ধন সম্পত্তির চাইতেও বেশি কিন্তু নবী বলতে পারতেছি না নবী আপনার ভালোবাসা আমার দিলের মাঝে আমার জানের চাইতেও বেশি কিনা নবী এটা তো বলতে পারতেছি না সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু লক্ষ্য করে বললেন ওমর যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতেও বেশি মহাব্বত আমার প্রতি না হবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ হতে পারে না এই কথা শোনার সাথে সাথে হজরত উমর রাদিয়াল্লাহু পুরা অবস্থা পাল্টে গেল পুরা মন পরিবর্তন হয়ে গেল পুরা চেহারা লাল টকটকে হয়ে গেল হজরত উমর তার অবস্থার যখন পরিবর্তন পরিবর্তন দেখলেন নবী করিম সাল্লাহ আলহি বললেন হে আল্লাহ রাসুল আরেকবার নিজের দিলের অবস্থাটাকে যাচাই করে দেখলাম হে আল্লাহর রাসুল এখন দিলের অবস্থা বলতেছে নবী আপনার ভালোবাসা আমার দিলের মাঝে আমার জানের চাইতে বেশি নবী বললেন ওমর তোমার ইমান পরিপূর্ণ হয়ে গেছে দেখেন নবীর ভালোবাসা একটা দিলের মাঝে তৈরি করতে হবে কারণ নবীর ভালোবাসা উন্মতের প্রতি সবচেয়ে বেশি কোরআনে করিমের মাঝে আল্লাহ তালা বলতেছেন তোমার দিলের মাঝে তোমার দিলের মাঝে তোমার নিজের ভালোবাসা তোমার শরীরের ভালোবাসা তোমার ইজ্জতের ভালোবাসা তোমার দিলের মাঝে যতটুক আমার নবী তোমাকে তার চাইতেও বেশি ভালোবাসে দেন আমার নবী তোমাকে তার চাইতেও বেশি ভালোবাসেন তোমার চাইতেও আমার নবীর ভালোবাসা তোমার প্রতিবেশী নবীর ভালোবাসা আমার নিজের জানের চাইতেও বেশি আমি নিজেকে যতটুক না ভালোবাসি নবী আমাকে তার চাইতেও বেশি ভালোবাসেন তাহলে নবীর ভালোবাসাটা কেমন এটা একটু বুঝার দরকার আছে না নাই নবীর ভালোবাসাটা কেমন দেখেন নবীর ভালোবাসার কিছু দৃষ্টান্ত আজকে আমরা আলোচনা করবো তার আগে একটু বোঝার চেষ্টা করি যে পৃথিবীতে আমরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে যাকে আমরা মনে করি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে যাকে আমরা মনে করি তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি কে মা এই পৃথিবীতে আমরা মনে করি মায়ের ভালোবাসাটা এটা সবচেয়ে বেশি মায়ের ভালোবাসার মাঝে কোনো ভেজাল নাই নির্ভেজাল ভালোবাসা আচ্ছা একটু বুঝার চেষ্টা করেন যে মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কেন এটা কি চট করে তৈরি হয়েছে যে একটা সন্তান রাস্তার মাঝে পাইছে কে করতেছে তাকে ঘরে নিয়ে আসছে এক ফিটার দুধ দিছে তাকে পালতেছে টাকা পয়সা দিতেছে মায়ের ভালোবাসাটা কি এই ধরনের ভালোবাসা না মায়ের ভালোবাসাটা হলো এটা চট করে তৈরি হয় নাই তিলে তিলে এই ভালোবাসাটা ঘুরে উঠছে তিলে তিলে এই ভালোবাসাটা হলো এরকম ভালোবাসা দশ মাস দশ দিন মা এই সন্তানটাকে গর্বে ধারণ করছে এই দশ মাস দশ দিন না ঘুমাইতে পারছে এই দশ মাস দশ দিন না একটু আরামে শুইতে পারছে না চিত হয়ে শুইতে পারছে না উপর হয়ে শুইতে পারছে না সুন্দর করে বসতে পারছে না সুন্দর করে হাঁটতে পারছে কিছু করতে পারে তারপরে এই সন্তানকে দুধদান করছে তিলে তিলে বড় করছে পেশাব পায়খানা পরিষ্কার করছে তিলে তিলে এই ভালোবাসাটা তৈরি হয়েছে এটা কোনো ভেজাল ভালোবাসা না ঠিক নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের ভালোবাসা তার উম্মতের প্রতি তিলে তিলে তৈরি হওয়া ভালোবাসা এই ভালোবাসাটা এমন কোনো ভালোবাসা না যে একজন এতিম তিনি এতিমের মাথায় হাত বুলাইছেন ঘরে নিয়ে আসছেন তাকে লালন পালন করছেন এই ভালোবাসা নবীর ভালোবাসা না এক জায়গায় একজন মানুষ দুঃখী তার ঘরে খাবার নাই নবী খাবার পৌঁছায় দিচ্ছেন এই ভালোবাসার দ্বারা নবীর ভালোবাসাকে ভালোবাসাকে তুলনা করা যায় না একজন বস্ত্র নাই কাপড় নাই নবী একজোড়া কাপড় দিয়েছেন আর নবী তার প্রতি দয়া করছেন এইটাই নবীর দয়া না বরং নবী করিম সাল্লাহ দয়া নবীর ভালোবাসা এটা তো উম্মতের প্রতি এমন ভালোবাসা যেই ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনাই হইতে পারে না পৃথিবীর কোনো ভালোবাসা নবীর ভালোবাসার সামনে আসতেই পারে না নবীর ভালোবাসার একটা গল্প বলি হজরতে হামজার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হজরতে হামজা নবীর দুধ ভাই একসাথে সাথী নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন নবীর কালেমাকে কেউ গ্রহণ করলো না নবীর গুত্রের মাঝে এক হজরতে হামজা সারা আর হজরতে আলী তিনি নবীর ধর্মকে গ্রহণ করছেন আলীর বয়স খুবই কম প্রাপ্ত বয়স্কদের মাঝে একমাত্র হামজা চাচা তিনি নবীর ধর্মকে গ্রহণ করছেন নবীর সাথে হিজরত করতেন অহুদের যুদ্ধে হজরত হামজার তিনি যুদ্ধ করতেছেন লড়াই করতেছেন হজরত হামজার সামনে কাফের টিকতে পারতেছে না হজরত হামজার সব মোকাবেলায় কেউ টিকতেছে না হজরত হামজা কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ওয়াসি এক কাফের গুলাম পাথরের আড়া কাল থেকে হজরতে হামজার বিরক্তকে দেখতেছিল একটা সময় হজরত হামজা তিনি যুদ্ধ করতে করতে যখন সামনের দিকে এগিয়ে গেলেন অনেক দূর অগ্রসর হয়ে গেলেন ওয়াসির নিশানা অনুযায়ী যখন হজরত হামজা এসে গেলেন ওয়াসি বর্ষার আঘাত ঠিক হজরত হামজাকে লক্ষ্য করে বর্ষার দ্বারা আঘাত করল ওয়াসির আঘাত সরাসরি হজরত হামজার তালানহুর পেটের মাঝে গিয়ে বিদ্ধ হলো সাথে সাথে হজরত হামজার পেট দুই ভাগ হয়ে গেল নারী ভরি বের হয়ে গেল নবীর চাচা হামজা ময়দানে লুটায় পড়লেন হামজা শহীদ হয়ে গেলেন কাফেররা হামজাকে শহীদ করে দিল শহীদ করেই ক্ষান্ত হলো না হজরতে হামজার জিয়াল্লাহ সেই শহীদ হামজার লাশের উপর তারা নির্যাতন করলো হজরত হামজার নাক কাটলো হজরত হামজার কাফের বেঈমানরা বহুদের যুদ্ধ শেষ সাহাবায়াম যুদ্ধের ময়দানে আহত এবং শহীদ খুঁজতেছেন তাদের রক্ষণাবেক্ষণ করতেছেন শহীদদের লাশের মাঝে হজরতে হামজার লাশ পাওয়া গেল বহুদের যুদ্ধে নবী নিজেও আহত নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে আহত নবী যখন সাহবায়াম নবীর তাবুর কাছে গেলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন যে বলো আমার চাচা কোথায় বলো আমার চাচার কি অবস্থা আমার চাচা যুদ্ধের ময়দানে কেমন আছেন তথ্যটা আমাকে দাও সাহবায়করাম নবী করিম সাল্লাম যখন জানতে চাইলেন বলো আমার চাচা কেমন আছে আমার চাচা কোথায় সাহবায়করাম জবাব দিল নবী আপনার চাচা তো নাই আপনার চাচা তো ওদের যুদ্ধে শহীদ হয়ে গেছে ওদের ময়দানে আপনার চাচার লাশ পড়ে আছে আহত শরীর নিয়ে নবী করিম সাল্লাম অহুদের ময়দানে ছুঁইটা আসলেন চাচার লাশকে দেখলেন চাচার লাশকে দেখে আল্লাহর নবী চিৎকার করে কাঁদলেন সাহাবা আল্লাহর নবীর কাদা দেখে কেউ নিজের চোখের পানিকে আটকায় রাখতে পারল না সাহাবা একরাম কাঁদলেন নবীর কান্না আল্লাহর আরজ পর্যন্ত পৌঁছে গেল আল্লাহ তাআলা আরজ থেকে জিব্রাইলকে পাঠায় দিলেন জিব্রাইল যাও আমার নবীর কাছে যাও আমার নবীকে সান্ত্বনা দাও দাও আমার হাবিবকে সান্ত্বনা দাও হামজাতু আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলিহি হামজাকে কাফের বেঈমানরা নির্যাতন করছে হামজার লাশকে তারা বিকৃত করছে হামজার সাথে অত্যাচার করছে কিন্তু আমি আল্লাহ নবীর চাচা হামজা হামজাকে জান্নাতের মাঝে সমস্ত শহীদদের সর্দার হিসাবে আমি হামজাকে কবুল করে নিয়েছি নবী করিম সাল্লাম সান্ত্বনা পাইলেন কান্না থামালেন অহুদের ময়দানে জানাজা পড়লেন সত্তর জন সাহাবি অহুদের ময়দানে শহীদ হয়েছে এক একজন শহীদের জানাজা নবীর সামনে আনা হইতেছিল সেই জানাজাকে স্মরণ হইতেছিল আরেক শহীদের জানাজা আনা হইতেছিল জানাজার শেষে তার লাশকে সরানো হইতেছিল আরেকজনের লাশকে আনা হইতেছিল কিন্তু হামজার লাশকে নবীর সামনে যে আনা হইতে কোন সাহাবা রামদের সাহস হয় নাই হামজার লাশকে নবীর সামনে থেকে সরাবে হামজার জানাজা ওহুদের ময়দানে নবী সত্তর শহীদের সাথে সত্তর বার হামজার জানাজা পড়লেন হামজাকে নিজ হাতে কবরের মাঝে নামালেন নিজ হাতে হামজাকে দাফন করলেন হজরতে হামজাকে দাফন করার পর নবী যখন যখন মদিনায় আসলেন মদিনায় আসার পর মদিনার অলিতে গলিতে নবী যখন হাঁটেন মদিনার অলিতে গলিতে শুধু কান্নার আওয়াজ শোনা যায় অনেকে তার বাবার জন্য কাঁদে অনেকে তার সন্তানের জন্য কাঁদে অনেকে তার স্বামীর জন্য কাঁদে বিলাপ করে করে মদিনার ঘরে ঘরে কান্না চলতেছে নবী হাঁটেন নবীর চোখ থেকে অশ্রু ঝরে আমার চাচা হামজাতে ওহুদের ময়দানে শহীদ হলো আমার চাচা হামজার জন্য কাঁদবে এই মানুষটা তো পৃথিবীর মাঝে নাই কেউ নাই হামদার কে কাঁদবে হামদার জন্য হজরতে আনসারি সর্দার তিনি যখন নবীর মনের এই ব্যথার অবস্থাটাকে উপলব্ধি করলেন হজরতে আনসারি সাহাবা একরামদেরকে বললেন তোমরা ঘরে ঘরে কাঁদতেছ নিজের বাবা নিজের স্বামী নিজ সন্তানের জন্য কাঁদতেছ আরে আল্লাহর নবীর চাচার জন্য কাঁদো আল্লাহর নবীর চাচা শহীদ হয়েছে তার জন্য কাঁদবে সেই কাদার মানুষ তো কেউ নাই আনসারি নবীর দুয়ারের সামনে এসে কাঁদতে লাগলো নবীর দুয়ার খুলে জিজ্ঞাসা করতেছেন তোমরা কার জন্য কাঁদো উত্তর দিলেন নবী আপনার চাচার তো কেউ নাই আমরা আমরা আমরা আপনার চাচার জন্য কাঁদতে এসেছি নবীর মনে কি ব্যথা ছিল হজরত হামজা শহীদ হওয়ার পর উপলব্ধি করার মতো বিষয় কি ব্যথা ছিল নবীর মনের মাঝে একটা সময় আসলো চাচা হত্যার প্রতিশোধ নেওয়ার সুযোগ আল্লাহর নবী পায় গেলেন মক্কা বিজয় হয়ে গেল ওয়াসিকে ধরা ধরার সুযোগ আল্লাহর নবী পায় গেলেন নবী পারতেন ওয়াসিকে হত্যা করতে নবী যখন মক্কাকে বিজয় করতেন নবী ঘোষণা দিতে পারতেন যেইভাবে আমার চাচাকে হত্যা করা হয়েছে সেইভাবে ওয়াসিকে হত্যা করা হবে এই ক্ষমতা আল্লাহ নবীর ছিল না ছিল আল্লাহ নবীর সেই ক্ষমতা ছিল কিন্তু আল্লাহর নবীর দয়া দেখেন আল্লাহর নবীর মায়া দেখেন কি ভালোবাসা ছিল এক একজন মানুষের সাথে আল্লাহর নবীর কি ভালোবাসা ছিল ওয়াহ পালায় তায়েব চইলা গেল আল্লাহর নবী মক্কা থেকে মাত্র ষাট সত্তর কিলোমিটার দূরে তায়েব একটা বাহিনী পাঠায় দিবেন ওয়াহসিকে ধৈরা আনো কিন্তু আল্লাহর নবী ওয়াহসিকে ধরার জন্য কোন বাহিনী পাঠালেন না ওয়াহসির কাছে পাত্র পাঠাইলেন ওয়াহসি তুমি কালেমা পড়ে জান্নাতি হয়ে যাও فهذا رسول الله فهذا رسول الله يأتي بشفقة على من يجور من عدو وقاتل এই হলো নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ এই হলো নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর জীবন এক একজন মানুষকে জান্নাতি করার জন্য এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মাঝে ইচ্ছা দিলের ব্যথা ওয়াহি যখন নবীর কাছে এসে মুসলমান হয়ে গেল নবী ওয়াহিকে বললেন ঘটনা সংক্ষিপ্ত করতেছি নবী ওয়াসিকে বললেন ওয়াসি তুমি মুসলমান হইছ অতীত জীবনে আল্লাহ আল্লাহর রাসুলকে কষ্ট দিত ভবিষ্যতের জীবন আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সন্তুষ্ট করতে থাকো কিন্তু আসি একটা আবদার তোমার কাছে তুমি আমার সামনে বসবে না আমার একটু আড়ালে বসবে তোমাকে যদি দেখি তোমাকে দেখলে আমার আমার চাচার কথা মনে হবে মনের মাঝে ব্যথা লাগবে যেই মানুষটার চেহারা না কিন্তু আল্লাহর নবী সেই মানুষটাকেও চাইতেছেন তুমি জান্নাতি হয়ে যাও তুমি জাহান নামে যাও তুমি জাহান নামে যাও না এই ছিল প্রত্যেকটা উন্মতের সাথে আল্লাহর নবীর ভালোবাসা তেইশ বছরের জিন্দগি আল্লাহর নবী শুধু কাঁদছেন আল্লাহর নবীকে কাফেররা থতু মারছে আল্লাহর নবী সেই থতু খাইছেন আল্লাহর নবীকে কাফেররা পাথর মারছে আল্লাহর নবী পাথর খাইছেন কাফের ময়দানে আল্লাহর নবীর মাথার মাঝে কাফেররা কিট মারছে পাথর মারছে আল্লাহ নবীর মাথা পাইতে গেছে মাথা পাইতে রক্ত বের হইছে আল্লাহর নবী হাঁটতে পারেন না শুয়ে পড়ছেন রাস্তার মাঝে কাফের বেইমানরা অসহায় অবস্থায় আল্লাহর নবীরকে রাস্তার মাঝে শুয়ে পর্যন্ত থাকতে দেয় নাই সেই অসহায় আহত মানুষ থেকে চলতে বাধ্য করছে আল্লাহর নবীকে আবার তুইলা দিছে দুই হাতে ধৈরা তুমি হাঁটো আল্লাহর নবী হাঁটছে আবার পাথর মারছে পাথর মাইরা তারা বিদ্রুপের আসর জমাইছে কেন এই নির্যাতন তিনি সহ্য করতেন তিনি তো মাসলত চান নাই তিনি তো ক্ষমতা চান নাই কাছে তিনি জন্য যান নাই কিছুর জন্য যান নাই ইমানের দাওয়াত নিয়ে গেছিলেন ইমানদার হয়ে যাও জান্নাতি হয়ে যাও আমাকে মারো পাথর মারো থুথু মারো কিন্তু আমি চাই তুমি জান্নাতি হয়ে যাও এই ছিল আল্লাহর নবীর দরদ সুতরাং পৃথিবীর কোন বাবা পৃথিবীর কোন মা পৃথিবীর কোন লিডারের ভালোবাসার সাথে আল্লাহর নবীর ভালোবাসার তুলনা হইতে পারে আজকে বাবার সামনে সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে মায়ের সামনে তার সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে শিক্ষকের সামনে তার ছাত্র জাহান্নামের দিকে যাচ্ছে নেতার সামনে তার কর্মী জাহান্নামের দিকে যাচ্ছে কেউ তো প্রতিরোধ গড়ে তুলে না কেউ প্রতিরোধ গড়ে তুলে না আজকে বাবা তার সন্তানকে বলে না যে তোমার ঠিকানা জান্নাত তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি যা কিছু হও তোমার এই জীবনটা ক্ষণস্থায়ী অনন্ত অসীম জীবন তোমার সামনে আসতেছে সে জীবনে ঠিকানা জান্নাত নয় তো জাহান্নাম সন্তান হিসেবে আমি তোমার কাছে একটা আবদার বাবা তোরে আমি কষ্ট করে বড় করছি বাবা কষ্ট করে তোরে আমি লালন পালন করছি মা তো বলে না কষ্ট করে তোরে আমি পেটে নিছি তুই জাহান নামে যাইস না তুই নামাজ পড় তুই নামাজ ছাড়িস না মা তো এই কথা বলে না আল্লাহ নবীর ভালোবাসার সাথে মায়ের ভালোবাসার তুলনাটা হয় কিভাবে মা তো বলে না আজকে বড় আক্ষেপের ব্যাপার মুসলমানরা আল্লাহর নবীর ইতিহাস জানে না আজকে মুসলমানের সন্তান খুব অল্প বয়সে দেশ বিদেশের নাম করা ক্রিকেটার দেশ বিদেশের নাম করা ফুটবলার দেশ বিদেশের নাম করা গায়ক গায়িকা দেশ বিদেশের নাম করা নায়ক নায়িকাদের নাম আছে আমাদের সন্তানদের মুখস্থ কিন্তু আল্লাহর নবীর জীবন জানে না জানে আল্লাহর নবীর জীবন জানে না বাবা তার সন্তানকে বলে না মা তার সন্তানকে বলে না শিক্ষক তার ছাত্রকে বলে না সব অবিচার করতেছে অবিচার করতেছে চারদিকে এটা সন্তানের উপর সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় জুলুম যার কারণে আজকে আমাদের যুবক সম্প্রদায় নবী করিম সাল্লাহ আদর্শকে গ্রহণ করতে রাজি না আমাদের নারী সম্প্রদায় নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের আদর্শকে গ্রহণ করতে রাজি না এমনকি একটা বাদাম বিক্রেতা পর্যন্ত নবীর আদর্শকে গ্রহণ করতে রাজি না নবীর আদর্শের কথা বললে অফ করে দেওয়া হয় যে নবীর আদর্শের কথা বললেন না পেটে ভাত ঢুকবো না অথচ এই নবী সেই নবী এই নবী তো সেই নবী যে নবী তেইশ বছরের জিন্দিগি তোমার জন্য কাটছেন হাসরের ময়দান যেই হাসরের ময়দানে বাবা সন্তানের পরিচয় থাকবে না যেই হাসরের ময়দানে শিক্ষক ছাত্রের পরিচয় থাকবে না যেই হাসরের ময়দানে নেতা কর্মীর পরিচয় থাকবে না সেই হাসরের ময়দানে মানুষ হজরত আদমের কাছে যাবে হজরত আদম বলবে আনাপসে আনাপসে মানুষ হজরত নোহের কাছে যাবে হজরত নোহ বলবেন ইয়া নাফসি ইয়া মানুষ হজরত ইব্রাহিমের কাছে যাবে তিনি বলবেন ইয়ানফসি ইয়ানফসি মানুষ হজরত মৌসার কাছে যাবে তিনি বলবেন ইয়ানফসি ইয়ানফসি মানুষ হজরতে ঈসার কাছে আসবে হজরতে ঈসা বলবেন ইয়ানফসি ইয়ানফসি যেই হাসরের ময়দানে সমস্ত নবীদের জবান থেকে উচ্চারিত হবে ইয়ানফসি ইয়ানফসি ইয়ানফসি ইয়ানফসি সেই হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সেই নবী যিনি এই উম্মতের ডাক নিয়ে আল্লাহর কাছে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি চিৎকার করে হাসরের ময়দানে তিনি বলবেন আজকে দেখেন আমরা মুসলমানরা পৃথিবী ব্যাপী নির্যাতিত আফসুস করি আল্লাহ আমাদেরকে বিজয় দেয় না কেন আল্লাহ কিভাবে বিজয় দিবে আমরা তো নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের অনুসারী না আমরা তো হলিউড আর বলিউড আর ডালিউডের নায়ক নায়িকাদের অনুসারী কিভাবে বিজয় আসবে আর এখনো নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের আদর্শে আমরা যখন আদর্শিত ছিলাম আমরা যখন নবীর তরিকাকে গ্রহণ করছিলাম যখন আমরা যখন হাত তুলতাম আসমানে ফেরেস্তারা আমাদের দুয়ার সাথে সাথে আমিন বলতো আমিন বলতো আমরা হাত তোলার সাথে সাথে আল্লাহ তারা এত মেহরবান ছিলেন যে আমাদের মনের চাহিদা গুলোকে আল্লাহ তারা পূরণ করে দিতেন কিন্তু আমরা তো আজকে নবী করিম সাল্লু আলহি অনুসরণ থেকে নিজেদেরকে সরায় নিছি সেই পৃথিবী ব্যাপী আমরা বিজ্যুতি হইতেছি আমরা যদি সম্মান চাই সম্মানের তরিকা এক যদি দুনিয়ার সম্মান চাও তরিকা এক যদি আখেরাতের সম্মান চাও তরিকা এক সেই তরিকা হলো নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের তরিকা আল্লাহ তালা আমাদের সকলকে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের তরিকাকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করার তৌফিক দান করুক ওয়াহির আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল